সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি আজকের পঠিত আয়াতগুলো সুরাবাকার যে আয়াতগুলোর ভিতরে ইবলিস শয়তানের অবাধ্যতা এবং সাজদা না করা এবং পুফুরি করা কাফের হয়ে যাওয়ার প্রতি আলোচনা করা হয়েছে পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ রবুল আলমিন হজরত আদম আলহিসাল্লাতামকে জান্নাতে অবস্থান করা নির্দেশ দিয়েছেন জান্নাতের ফলমূল বক্ষণ করার জন্য তাকে অবাধ অনুমতি দিয়েছেন এগুলো হচ্ছে আদেশ এগুলো হচ্ছে অনুমতি আল্লাহ পাকের বিধান হচ্ছে তিনি কিছু বিষয়ে আদেশ করেছেন কিছু বিষয়ে তিনি অনুমতি প্রদান করেছেন এগুলো তুমি করবেই তোমাকে করতে হবে আর যে কাজগুলো তোমার নিজের জীবনের জন্য কল্যাণকর ভালো অথবা ভালো কাজ করার জন্য যে প্রয়োজনীয় আনুষাঙ্গিক কাজ এগুলোকে আল্লাহ রবুল্লা আলমিন অনুমতি দিয়েছেন থাকো খাও বেড়াও এগুলো আদেশের ভিতরে হলেও অনুমতি তোমার যে কোনো জায়গায় যাওয়ার অনুমতি আছে আল্লাহ সুবাহ মানুষের উপরে কোনো জুলুম করেন নাই আল্লাহ মানুষের উপরে কোনো জবরদস্তি করে কোনো বিধান চাপিয়ে দেন নাই অনেকের ধারণা আমাদের বর্তমান সমাজে যে ইসলামী অনুশাসন ইসলামী শাসন ব্যবস্থা আল্লাহ পাকের হুকুম এটা মানুষের উপরে আল্লাহ পাকের একটা চাপিয়ে দেওয়া ব্যবস্থা এ যুগে আধুনিক যুগে অথবা বর্তমান গ্লোবালাইজেশনের সময়ে গোটা বিশ্ব যখন এক পরিবার সারা পৃথিবীর মানুষ যখন একসাথে চলে তখন কি ইসলামী অনুশাসন সমাজে চালানো যায় এটা অনেকের প্রশ্ন কিন্তু সম্মানিত দর্শক শ্রোতা আমরা বিনয়ের সঙ্গে বলবো যারা আমাদের এই আলোচনার সঙ্গে নিয়মিত বসেন অথবা এই আলোচনাগুলো দেখেন যে আল্লাহ সুবাহানুয়ালার কোরআনের বিধান কিন্তু সকল যুগের সকল মানুষের সকল দেশের সকল বর্ণের সকল ভাষার মানুষের জন্য আল্লাহ এই বিধানগুলো একটি কল্যাণকর বিধান একটি অত্যন্ত সমতা রক্ষক বিধান একটা ব্যালেন্সড বিধান সে যে ভাষার যে দেশের যে বর্ণের যেখানেরই হোক না কেন কোরআনের শাসন কোরআনের বিধান তার জন্য কল্যাণকর যদি সে সেটাকে বিশ্বাসের সাথে তাকুয়ার সাথে গ্রহণ করতে পারে তো আমরা গত পর্বে ইবলিসের বিষয়ে আলোচনা করেছিলাম ইবলিসকে আমাদের চেনা দরকার এজন্য আমরা এই পর্বটি ইবলিসের আলোচনার উপরে চালিয়ে যেতে চাই বিজ্ঞানের দৃষ্টিতে বহু পদার্থ বহু জীবজন্তু অথবা পাহাড় পর্বত নদী নালা এগুলো বৈজ্ঞানিক কেমিক্যালসের মাধ্যমে পরীক্ষাগারে ল্যাবরেটরিতে হয়তো তাদের আবিষ্কার বা তাদের জন্ম অথবা তাদের উৎপত্তি অথবা তাদের বিকাশ নিয়ে এক একটা তথ্য থিওরি থাকতে পারে মানব সৃষ্টি সম্পর্কেও এরকম দ্বিধাদ্বন্দ্বের তথ্য তাদের ভিতরে রয়েছে বিবর্তনের মাধ্যমে একদল বলেছেন এইভাবে সৃষ্টি হয়েছে আবার কেউ বলেছেন না যেটা বাইবেলে অথবা কোরআনে অথবা বিভিন্ন ধর্মগ্রন্থে সবারই দেখা গেছে যে দুজন মানব থেকে আদি মানব থেকে প্রথম মানব থেকে একটা বিশেষভাবে বিশেষ পদ্ধতিতে বিশেষ উপকরণে এই জাতিটিকে সৃষ্টি করা হয়েছে মানবকে যার সঙ্গে অন্য কোনো প্রাণীর তাদের ওই যে সেই জিনতত্ত্ব এটা আবার আগুনের তৈরি জিন নয় মানুষের সৃষ্টিগত মূল উৎস উৎপত্তি অথবা বিভিন্ন রকমের কোষ ক্রোমোজাম এইগুলোর সঙ্গে মিলিয়ে দেখা গেছে যে বলা হলেও কোনো প্রাণী প্রজাতির সঙ্গে মানুষের মূল উৎস মিলে না মানুষের অনুভূতি মানুষের জ্ঞান মানুষের বিচার বিবেচনা এটা স্বতন্ত্র এবং এই স্বতন্ত্র বলেই মানুষ একটি আলাদা সৃষ্টি যাই হোক আমরা ইবলিস সম্পর্কে আলোচনা করব। ইবলিসের প্রথম কথা হলো যে ইবলিসের জন্ম বা সৃষ্টি কিভাবে তার মূল সৃষ্টিগত উৎস কি গত পর্বে আমরা ইবলিসের মুখ দিয়েই শুনেছিলাম পবিত্র কোরআনে এগারো জায়গায় ইবলিস শব্দটি ব্যবহার হয়েছে এবং প্রতিটি জায়গাতেই হজরত আদম আলাইসাল্লামের ঘটনা সম্পৃক্ত দু একটি জায়গা বাদ দিয়ে তো ইবলিস তার নিজের মুখে সে প্রকাশ করেছে খালাক্তানি মিন নারিউ খালাক্তাহু মিন তিন আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন এবং আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন অর্থাৎ অরিজিন অফ হিউম্যান লাইফ বা অরিজিন অফ ইবলিস যে ইবলিসের অরিজিনটা হচ্ছে মূলটা হচ্ছে আগুন আর মানুষের অরিজিন হচ্ছে মূল হচ্ছে উৎস হচ্ছে মাটি দুটো পদার্থের মধ্যে বা দুটো দ্রব্যের মধ্যে মাটি স্বাভাবিকভাবে সে আমাদের পায়ের নিচে কাদা মাটি অবস্থান করে এটা কর্দমাক্ত মাটি এবং জান্নাতে যখন আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করে রাখা হয় তাফসির আপনি কাসির সহ বিভিন্ন তাফসিরে অনেকগুলো রাওয়ায়াত এসেছে অনেকগুলো হাদিস এসেছে যেই হাদিসগুলোর দ্বারা আমরা দেখেছি যে আদম আলাইসাল্লামকে যখন একটা কর্দমাক্ত মাটি দিয়ে ঠনঠনে মাটি দিয়ে একটা খানখানে মাটি দিয়ে সৃষ্টি করে জান্নাতের ভিতরে দীর্ঘ সময় পর্যন্ত ফেলে রাখা হয়েছিল তখন ওই ইবলিস যখন ওর আশেপাশে দিয়ে যাওয়া আসা করত। এই জন্য সে অনেক সময় সেটাকে উপহাস করতো এটা কি বানিয়ে রেখেছে এটার কি উদ্দেশ্য চোখের সামনে বানানো কাদা মাটি দিয়ে এই মাটির প্রতি ইবলিসের একটা ঘৃণা ছিল প্রথম থেকেই আর এই ঘৃণাই তার ভিতরে এক ধরনের একটা মানসিক পরিবর্তন তৈরি করে এই যে তার ভিতরে হিংসা প্রতিহিংসা আবা এবং অস্তাক বাড়া আত্মহংকার তার ভিতরে জাগ্রত হয়ে উঠল যে না আমি এই ধরনের কোন সৃষ্টির সামনে সাজদায় নত হতে পারি না ইবলিস যাকে ধরে আমরা গত পর্বে বলেছিলাম বা আগুন যার উপরে নির্ভর করে সে প্রজ্বলিত হয় সে নিজে জলে নিজে তার শিখাগুলো ছড়িয়ে দেয় কিন্তু যার উপরে সে ভর করে তাকে সে খেয়ে ফেলে শয়তান বা ইবলিসের কার্যক্রমটিও আগুনের বৈশিষ্ট্যের সঙ্গে চমৎকারভাবে মিলে ইবলিস তার কার্যক্রম তার যত রকমের পাপাচার অনাচার অবিচার বেবিচার এবং ইবলিসের যত প্রকারের এই সন্ধি অথবা তার নোংরামিপনা অথবা তার সমস্ত পরিকল্পনা সে ছড়িয়ে দেয় বিশ্বব্যাপী ছড়িয়ে দেয় মানুষের ভিতরে ছড়িয়ে দেয় মানুষের চোখের সামনে আর যার উপরে সে ভর করে এই পাপগুলো ছড়িয়ে দেয় তাকে কি করে তাকে তার চরিত্রে ঠিক আগুনের মতো সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় আজকের সিনেমা বলেন গান বলেন নৃত্য বলেন নৃত্যশিল্পীদের কথা বলেন গান শিল্পীদের কথা বলেন অথবা সিনেমার শিল্পীদের কথা বলেন তাদের দ্বারা যেভাবে বেহায়াপনা সবাই যে মন্দ তা নয় এদের ভিতরে যারা আদর্শবান যারা চরিত্রবান যারা মূল্যবোধে বিশ্বাসী আমাদের আলোচনায় তারা নন এমন কিছু আছেন এমন কিছু ব্যক্তি এবং সেই নারীরা রয়েছেন যারা সত্যিকার অর্থে ওই ইবলিসের ভর করা অর্থাৎ যাদের দিন ইসলাম মূল্যবোধ ধর্মকে ইবলিস সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ করে খেয়ে ফেলেছে এবং ওদের দ্বারা ইবলিস ওই আগুনের মতো নিজেকে ছড়িয়ে দিয়েছে পাপাচারকে সমাজে ছড়িয়ে দিয়েছে গোটা দেশকে আজকে একটা ভয়াবহ অপসংস্কৃতি একটা পাপাচারের সয়লাবে নিমজ্জিত করে ফেলেছে এটা হলো ইবলিসের ভয়াবহ কার্যক্রম আমরা অনেক ক্ষেত্রে আজকের সমাজে ইবলিসকে নিয়ে অথবা শায়তানকে নিয়ে কোনো আলোচনা করি না একটা ছেলে একটা খারাপ কাজ করেছে এটা তার স্বভাব বলে আমরা চালিয়ে দেই কেউ হয়তো বেবিচার করেছে আমরা বলি যে এটা একটা ভুল করেছে কেউ হয়তো একটা অশ্লীল কাজ করেছে আমরা বলি যে এটা তার চরিত্রের দোষ কিন্তু এই পাপগুলো করানোর ক্ষেত্রে এই পাপাচারে লিপ্ত করার ক্ষেত্রে একটি শক্তি কিন্তু আমাদের অদৃশ্যে থেকে কাজ করে এটা বিজ্ঞান দ্বারা হয়তো প্রমাণ করা সম্ভব হবে না তাই বলে এই আলোচনা অবৈজ্ঞানিক নয় এটা সাইন্টিফিক নয় বলা যাবে না আমরা আমাদের ভিতরের যে অনুভূতিগুলো পরিবর্তন হয় আমাদের অন্তর জগতের ভিতরে যে এক ধরনের প্রতিক্রিয়া হয় এক ধরনের আমাদের শরীরের ভিতরে রস খরণ হয় এতটুকু তো সাইন্টিফিক কারো উপরে আঘাত করার জন্য যে ক্রোধের সৃষ্টি হয় ক্রোধের পরে ভিতরে এক ধরনের হরমোন খরণ হয় কারো প্রতি আসক্ত হয়ে প্রেমাসক্ত হয়ে যা তার প্রতি যদি সে কামাতুর হয় কাম চরিতার্থ করার জন্য সে যদি এগিয়ে যায় অথবা সে যদি প্রস্তুতি গ্রহণ করে তাহলে তার ভিতরে কিন্তু এক ধরনের হরমোন ক্ষরণ হয় এটুকু কিন্তু বিজ্ঞান দ্বারা প্রতিষ্ঠিত কিন্তু এই যে হরমোন ক্ষরণ হলো অথবা তার ভিতরে এক ধরনের রস ক্ষরণ হলো অথবা তার ভিতরে এক ধরনের বিক্রিয়া ঘটলো অথবা তার আত্মার ভিতরে এবং তার কোষের ভিতরে অথবা তার রক্তের ধমনির ভিতরে এক ধরনের একটা প্রতিক্রিয়া অনুভব হলো এটুকু কি সম্পূর্ণ ন্যাচারাল আমাদের দেশে আমাদের সমাজে অথবা বর্তমান আধুনিক সভ্যতায় নেচারকে পূজা করে একদল লোক আছে সবকিছু ন্যাচারাল যা কিছু ঘটছে ন্যাচারাল শরীরের ভিতরে রক্তের ভিতরে এই যে প্রতিক্রিয়াগুলো আমি একটু আগে বললাম এগুলোকে অনেকেই কি বলেন ন্যাচারাল বলে চালিয়ে দেন কিন্তু আল্লাহর কোরআন বলছে যে এর ভিতরে যে প্রতিক্রিয়াগুলো ঘটছে হরমোন ক্ষয় হচ্ছে অথবা সেই রস নিঃসরণ হচ্ছে অথবা একটা বিক্রিয়া ঘটছে অথবা তার মস্তিষ্কের ভিতরে একটা পরিবর্তন আসছে এই পরিবর্তনের ভিতর পিছনে কিন্তু একটা শক্তি কাজ করে কি শক্তি সেটা এই শক্তিটার নাম হলো ইবলিস শয়তান সম্মানিত দর্শক শ্রোতা বিরতি নেওয়ার সময় হয়েছে বিরতির পর আমরা আবার ইনশাআল্লাহ এই আলোচনায় ফিরে আসব আশা করি আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ উল্লেখ করেছেন হাদিস দ্বারা প্রমাণিত কোরআন এর আলোকে সন্ন্যার আলোকে সুপ্রতিষ্ঠিত হলো জাকাতের বিধান ইসলামের মহা গুরুত্বপূর্ণ ইবাদত আপনার উপর যেমন সালাত ফরজ সম্পদশালী সামর্থ্যবান হিসাবে ঠিক একইভাবে জাকাত ফরজ শাহিদুল্লাহ খান মাদানী মানুষের অর্থনৈতিক আবাদতের প্রথম শ্রেণীর আবাদত হচ্ছে জাকাত জাকাত যার মাধ্যমে মানবতার কল্যাণ নিশ্চিত করা যেতে পারে জাকাত ও সদকাতুল ফিত্র প্রতি শনিবার রাত দশটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আমরা কোরআন বুঝতে চাই আমরা কোরআন ঐতিহ্য মুমিনদের জন্য জ্ঞাতব্য আর এজন্যই অনুপ শাস্ত্রের সংকলন করা হয়েছে অনন্য বিষয় যার তুলনা নেই যে বিষয়টি জন্য সহায়ক হবে এই সবগুলি হচ্ছে যা অনেক জীবনকে পরিমার্জিত করে চলেছে উলুমুল কোরআন ও ইসলামী আদর্শ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা আলোচনা করছিলাম আমাদের বড় দুশ্মন এবং আমাদের সবচাইতে বড় শত্রু ইবলিসকে নিয়ে ইবলিসের উৎপত্তি হলো আদম আলহি সালাতামের এই সাজদার ঘটনা থেকে আগে কিন্তু ইবলিস সচ্চরিত্রবান ছিল আল্লাহর প্রতি আনুগত্যশীল একজন ইবাদতকারী ছিল এই অংশটুকু দিয়ে আমরা আর একটা সাইকোলজিক্যাল বিশ্লেষণ করতে পারি অনেকেই আল্লাহর ইবাদতকারী আছেন অনেকেই আল্লাহর প্রতি আনুগত্যশীল অনেকেই জামা কাপড় পোশাকে ভালো মুসলিম অনেকেই হয়তো তার চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট বছর পর্যন্ত এভাবে চলে আসছেন একটা ধারায় তিনি ভাবছেন আমি খুব বড় আবেদ অর্থাৎ ইবাদতকারী তিনি ভাবছেন আমি খুব ভালো মুসলিম তিনি ভাবছেন আমি খুব আদর্শবান চরিত্রবান কিন্তু কোনো এক পর্যায়ে এসে তিনি একটি স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বাধার মুখোমুখি হন তার একটি স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন একটি পর্যায়ে তিনি পৌঁছে যান কোনো ইসলামী বিষয়ে তিনি হয়তো আগে একটি মাঝহাব একটি তরিকা একটি সিলসিলা অনুসরণ করে চলে আসতেছিলেন এবার তাকে কোনো এক পর্যায়ে এসে কেউ হয়তো বললেন মুরব্বী আপনি যেভাবে করে আসছেন আপনার এই কাজগুলো তো ঠিক নয় কোরআন হাদিস অনুযায়ী সঠিক হয়নি আপনার এই আকিদা বিশ্বাসটা ঠিক না এইভাবে যদি কেউ তাকে থামিয়ে দেয় অথবা একটা লোক সে চলে আসতেছে তার ভিতরে এমন একটা আত্মহংকারী ভাব হয়ে গেছে আমার চাইতে বড় আবেদার কে আমার চাইতে বড় ইবাদতকারী আর কে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তালা এই ধরনের বাহ্যিক প্রদর্শিত আমলকে শির্কের পর্যায়ে অন্তর্ভুক্ত করেছেন আর ইমাম গাজ্জালি বা করবেন কেন এটা আল্লাহ রসুল দ্বারা প্রতিষ্ঠিত কোন ইবাদতের ভিতরে যদি ফখর আসে অথবা সে ইবাদতের মাধ্যমে যদি আত্মহংকার প্রকাশ করে তাহলে তা আল্লাহর দরবারে শির্কের পর্যায়ে ভুক্ত হয়ে যায় ইবলিসের এই পাপটি হয়ে গিয়েছিল শির্কের পর্যায়ে আর শির্কের মতো অপরাধ যখন সংগঠিত হয় পিছনের সমস্ত আমল বরবাদ হয়ে যায় কেউ যদি সহানুভূতি নিয়ে এমন চিন্তা করেন যে ইবলিস হাজার হাজার বছর আল্লাহাকের ইবাদত করে আসমান জমিন তার নিকি দিয়ে ভরে ফেলেছিল আর ছোট একটা আদেশ তো সে সাজদাটা করে নাই আর এ কারণে আল্লাহ পাক তাকে একেবারে ঘাড় ধরে অভিশপ্ত করে লাঞ্ছিত করে তার জীবনের সমস্ত আমল বরবাদ করে একবারে ছুড়ে ফেলে দিলেন এটা আল্লাহ রাবুল আলমিন ইবলিসের উপরে কি বেশি জুলুম করলেন না এটাও একটা যুক্তি আসে আমাদের সমাজে এই ধরনের অবান্তর যুক্তি নিয়ে কথা বলতে অনেককে দেখা যায় আল্লাহ মাফ করুন এই ধরনের কথা বলা মারাত্মক কবিরা গুনার অন্তর্ভুক্ত আমরা যেন সবসময় সাবধান এবং সতর্ক থাকি হ্যাঁ এই ধরনের কথা যদি আসে তাহলে তার জবাব কি জবাব হলো ইবলিস আল্লাহর সামনে মুখোমুখি দাঁড়িয়ে যখন তার নিজের জন্মের বা নিজের মূল উৎসের অরিজিন অফ এই যে ইবলিস এটাকে যখন সে প্রকাশ করেছে আনা খাইরম মিনহ হালাক্তানি মিন্নার আমি আগুনের সৃষ্টি সুতরাং আমি আগুন হয়ে আপনি নির্দেশ করলেও আমি ওই মাটির সামনে মাথা নত করতে পারি না এ আমার অহংকার আর অহংকার করার অধিকার একমাত্র আল্লাহর অহংকার আল্লাহর চাদর এই চাদর যদি ধরে কেউ টান দেয় আল্লাহ তাকে আর তার অবস্থানে রাখেন না এটি আল্লাহর সঙ্গে শির শির ভয়াবহ অপরাধ অহংকার ভয়াবহ অপরাধ আল্লাহ সুবাহ এই অপরাধের কারণে কাউকে ক্ষমা করেন না এটি ছিল ইবলিসের পতনের বড় কারণ যে সে আল্লাহর চাদরে ধরে টান দিয়েছিল সম্মানিত দর্শক শ্রোতা ইবলিস আল্লাহ রাবুল্লা আলমিনের কাছ থেকে অহংকারের পর তার অবস্থাটি কি হয়েছিল আমরা জানার জন্য একটু সুরা আরাফে যাব আল্লাহ রাবুল আলমিন বলছেন মা মানা আকা আল্লাহ তা ঈদ আমার তুকা কে তোমাকে নিষেধ করলো যখন আমি তোমাকে হুকুম করলাম সিজদা করার জন্য খালা আনা খাইরুম মিনহ খালাক্তানি মিন নারিউ ও খালাক্তাহু মিন তিন তুমি তো আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছো আর আমি আগুনের সৃষ্টি সুতরাং আমি সেজদা করতে পারি না পরবর্তীতে আল্লাহ রবুল আলমী নির্দেশ দিলেন বেরিয়ে যাও তোমার এমন অধিকার নেই যে তুমি আমার সামনে দাঁড়িয়ে অহংকার করবে ফখরুজ লাঞ্ছিত হয়ে বেরিয়ে যাও ইন্নাকা মিনাস তুমি অপদস্থ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেলে আমার সামনে দাঁড়িয়ে আল্লাহ সুহান তালার সামনে দাঁড়িয়ে সে অহংকার করছে আল্লাহ রবুল আলমী তাই বলছেন যাও তুমি বেরিয়ে যাও লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হয়ে তুমি এখান থেকে বেরিয়ে যাও আল্লাহ রবুল আলমী তাকে বের করে দিলেন এবার ইবলিস সে আল্লাহ সুবাহান তালার কাছে কিছু আরজ পেশ করলেন রবুল আলমিন আমাকে তুমি বের করে দিচ্ছ আজকে আদমের জন্য দেখুন হিংসা যখন কারো ভিতরে বাসা বাঁধে হিংসুক কিন্তু একটি হিংসা থেকে দ্বিতীয় আরেকটি হিংসার আগুনে জ্বলে উঠে আরেকটি হিংসার ফলে তার ভিতরে আরেকটি হিংসার আগুন প্রজ্বলিত হয় তো ইবলিস এবার আল্লাহ রাবুল আলমিনের কাছে আরজ করছে রাবুল আলমিন আমাকে তুমি কেয়ামত পর্যন্ত অবকাশ দাও তুমি আমাকে কেয়ামত পর্যন্ত মোহলত দাও আমাকে অবকাশ দাও আমাকে বাঁচিয়ে রাখো আমিও দেখতে চাই যার জন্য আমার এই পতন পদস্খলন আমিও তাকে ছাড়ব না আমরা একটু আগে কিন্তু বলেছিলাম যে একটি অহংকার মানুষের ভিতরে আরেকটি অহংকারের জন্ম দেয় প্রথমত অহংকার সৃষ্টি হয়েছিল মানুষ একটি পচা গান্ধা মাটি থেকে তৈরি প্রাণী এই ধরনের জীব বা প্রাণীকে বা ব্যক্তিকে আমি আগুনের তৈরি হয়ে সিজদা করতে পারি না সেজদা থেকে সে মুখ ফিরিয়ে নিয়েছিল অস্বীকার করেছিল কিন্তু যখন দেখা গেল আল্লাহ পাক বললেন তুমি বেরিয়ে যাও এখান থেকে তুমি বিতাড়িত হও ইন্নাকামিনা সোয়াগিরিন তুমি লাঞ্ছিত অপমানিতদের দলভুক্ত তোমার আর এখানে থাকার কোনো অধিকার নাই এবার সে আল্লাহর কাছে সরি না বলে ক্ষমা না চেয়ে রবুল আলমিন আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমি অনুতপ্ত এই যে বৈশিষ্ট্যটি এটি ইবলিসের ভিতরে তৈরি হয়নি বরং ওই অহংকারটি তার ভিতরে আরেকটি অহংকারের জন্ম দিল এই মানুষের জন্য আজকে আমার এই পতন সুতরাং আমি তাকে দেখে নিব মানুষের ভিতরে এই স্বভাবের কিছু মানুষ আছে যারা একটি জেদের পরে একটি অহংকারের পরে আরেকটি অহংকার ভিতরে তৈরি করে এবং এই সব মানুষগুলো কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এরা কিন্তু আসলে মারাত্মকভাবে রোগাক্রান্ত আজকের যুগে কিন্তু শুধুমাত্র দেহকে চিকিৎসা করা হয় না দেহ চিকিৎসার সঙ্গে সঙ্গে আজকে কিন্তু মানসিক চিকিৎসাকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় আজকে মনোরোগের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয় দেহ আক্রান্ত হওয়ার আগে মন আক্রান্ত হয় এই যে মানসিক ব্যাধি যখন একটা মানুষের ভিতরে হিংসা প্রকট ভাবে প্রকাশিত হতে থাকে যখন তার ভিতরে একটা চরম ভাবে ক্রোধ জন্ম নেয় তখন তার হিতাহিত জ্ঞান সে বিবর্জিত হয়ে যায় তখন সে কল্যাণের চাইতে অকল্যাণকর চিন্তা বেশি করে আগে মানুষ নামক আদমকে সেজদা করেনি আদম মাটির তৈরি ছিল এটি ছিল একটা কারণ মাটির তৈরি বস্তুকে আমি কেন সেজদা করব। এবার তার ভিতরে এমন একটা জেদ চলে আসলো মাটির তৈরি মানুষ তোমার জন্য আমার পতন ঘটলো আমিও তোমাকে দেখে নেব আর এই দেখে নেওয়ার জন্য সে আল্লাহ সুবাহ কাছ থেকে কতগুলো সুযোগ গ্রহণ করে নিচ্ছে আল্লাহ সুবাহর কাছে তার সারা জীবনের আমলের বিনিময়ে কিছু দাবি উপস্থাপন করছে আল্লাহ তো জানেন শয়তান শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছবে ইবলিস শেষ পর্যন্ত তার অবস্থান কি হবে সুতরাং আল্লাহ রবুল আলমিন তাকে অবকাশ দিলেন এক পর্যায়ে আল্লাহ বললেন মিনাল মনজারিন তোমার আবেদন তোমার দাবি কেমত পর্যন্ত তুমি বেঁচে থাকতে চাও অর্থাৎ তোমার যে উদ্দেশ্য আমি বুঝতে পেরেছি তুমি দীর্ঘ আয়ু লাভ করতে চাও যাতে আদমের পিছনে তুমি লেগে থাকবে আদম সন্তানের পিছনে তুমি লেগে থাকবে এবং তাদেরকে তুমি জাহান নামে নিয়ে যাবে ঠিক আছে তোমাকে আমি এই সুযোগ দিলাম ইন্না কামিনাল মঞ্জারিন এটা মঞ্জুর করে নেওয়া হলো তোমার এই আবেদন গ্রহণ করা হলো তোমাকে মহলত দেওয়া হলো মুস্তাকিম আল্লাহ রবুল আলমিন বলেন মিনহা মাদহুরান লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন এই যে শয়তানের দীর্ঘ পরিকল্পনা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সে কেয়ামত পর্যন্ত আয়ু নিয়ে নিল এবার সে আল্লাহ রবুল্লা আলমিনের সামনে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল হে রব্বুল আলমিন যে মানুষের জন্য আজকে আমার এই পরিণতি আজকে আমার এই ধ্বংস আমার আজকে এই পদাবনতি আজকে আমার এই লাঞ্ছনা আমি তাদেরকে ছাড়ব না আমি তাদের পথে বসবো আমি তাদের রাস্তায় তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করব এবং আমি তাদেরকে বিভ্রান্ত করব। এমন পর্যায়ে নিয়ে পৌঁছাবো যে তোমার এই বান্দাদের ভিতরে তোমার শুকুর গুজার তোমার প্রতি কৃতজ্ঞ তোমাকে সাজদা দেওয়ার মতো লোক তুমি পাবে না কত বড় চ্যালেঞ্জ ছুড়ে ধরো আল্লাহ রবুল্লা আলমিনের সামনে হে মানব সম্প্রদায় হে সম্মানিত দর্শক শ্রোতা পিস টিভি বাংলার এই আলোচনার মাধ্যমে আপনাদের যাদের কাছে ইবলিসের এই চ্যালেঞ্জ উপস্থাপন করছি পবিত্র কোরআন থেকে আমাদেরকে ইবলিসের ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন নেই সে কি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আল্লাহর কালাম থেকে আমি আবার আপনাদেরকে শোনাচ্ছি সে বলছে আমি আদম সন্তানের সামনে দিয়ে পিছনে দিয়ে ওয়ান ওয়ান সামাইলিহিম তাদের সামনে দিয়ে বামে দিয়ে পিছন দিয়ে চতুর্দিক থেকে আমি মানব সন্তানকে বিভ্রান্ত করব। অর্থাৎ মানবকে আমি চতুর্মুখী আমার অভিযান চালিয়ে তাদেরকে বিভ্রান্ত করব। যদি গানে তাদেরকে বিভ্রান্ত করা না যায় তাহলে নৃত্যের মধ্যে আমি তাদেরকে নামাই দিব গান বাজনা নৃত্য অশ্লীলতায় যদি বিভ্রান্ত করা না যায় তাহলে আমি তাদেরকে কবর মাজার বানিয়ে মুশরেক বানিয়ে ছাড়বো তারা আল্লাহ আল্লাহ করবে কিন্তু প্রকৃত পক্ষে হবে কবর মাজারি দেখেছেন শয়তানের কত বড় দুরভিসন্ধি প্রকাশ্যে গান বাজনা অপসংস্কৃতির মাধ্যমে বিভ্রান্ত করা এক আবার ধর্মের নামে বিভ্রান্ত করা এটাও শয়তানের কৌশল শয়তান সম্পর্কে আমাদের সতর্ক থাকা একান্ত প্রয়োজন ইবলিস আমাদের বড় শত্রু এই শত্রু থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই এবং আমরা আল্লাহর সাহায্য কামনা করি আল্লাহবাক আমাদেরকে সাহায্য করুন আমরা যেন হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে ওঠে আল কোরআনের জ্ঞানের ধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানিন জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান কাল রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা সবচেয়ে লাভজনক ব্যবসা আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে কোরআন এই মূল্যবান তথ্য বলে দিয়েছে সুরা বাকারা সুরা নম্বর দুই আয়াত নম্বর দুইশো একষট্টি যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে তাদের উদাহরণটা হচ্ছে শস্যদানার ন্যায় যেটি বৃদ্ধি পায় সাত শীষে এবং প্রত্যেক শীষে আছে একশোটি দানা এবং আল্লাহ তালা যাকে ইচ্ছা বৃদ্ধি করে দেন যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন আপনি রিটার্ন পাবেন সাতশো গুণ বেশি ব্যবসায়িক ভাষায় আপনি তাহলে সেখানে পাবেন সত্তর হাজার পার্সেন্ট আর কোন ব্যবসা আপনাকে এর চেয়ে বেশি মুনাফা দিতে পারবে আজই বিনিয়োগ করুন আল্লাহ তালার রাস্তায় বাংলা মানবতার সমাধান